দয়া অফুরা তুমি বড়ই মেহেরবা কর দয়া অফুরা তুমি বড়ই মেহেরবা কর দয়া অফুরা এই আকাশ মাটি চন্দ্র তারা আকাশ মাটি চন্দ্র তারা সবই তোমার দা কর দয়া ফুরা তুমি বড়ই মেহেরবা কর দয়া ফুরা তুমি বড়ই মেহেরবা কর দয়া ফুরা একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই গিল মানে একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই গিল মানে একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই গিল মানে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে একটি বুলেট লাগবে যেদিন আমার পক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই হুর করে গেল মানে একটি বুলেট লাগবে যেদিন আমার পক্ষ পানে আসবে নেমে জান্নাতি চলো চলো যাই মুসলিম ভাই জিহাদের ময়দান কোনো ভয় নাই চলো চলো যাই মুসলিম ভাই জিহাদের ময়দান কোনো ভয় নাই চলো চলো যাই মুসলিম ভাই জিহাদের ময়দানে কোনো ভয় নাই মরলে শহীদার বাঁচলে গাজী মরলে শহীদার বাঁচলে গাজী এ কথা তো কারো আর অজানা নাই চলো চলো যাই মুসলিম ভাই জিহাদের ময়দানে কোনো ভয় নাই চলো চলো যাই মুসলিম ভাই জিহাদের ময়দানে কোনো ভয় নাই